উল্লেখ করছেন যে ইমানদারদেরকে আল্লাহ সুবাহ আল্লাহর দিন মানার জন্য এবং আল্লাহর দিনকে দুনিয়ার মানুষের মানার সুযোগ করে দেওয়ার জন্যে এবং এর পথে যত বাধা প্রতিবন্ধকতা আছে সেগুলোকে অপসারণ করার জন্য যে দায়িত্ব দিয়েছেন সেই মুমিনগঞ্জ যাতে মনে না করে যে এই কাজটা তারা না করলে হয়তো আল্লাহর সব কাজ পরে থাকবে কেউ করবে না আর এর দ্বারা যেন কেউ মনে না করে যে তারা যেন আল্লাহরই উপকার করে চলছে এটা হলো একটা দিক অপরটা হলো তারা যেন আল্লাহর যে প্রতিপক্ষ শক্তি শয়তানি শক্তি শয়তানের বাহিনী তার ধাপট প্রতিপত্তি প্রস্তুতি সব কিছু দেখে যেন তারা ভয় না পায় যে শয়তানের বাহিনী বাহ্যত দেখতে যতই শক্তিশালী হোক না কেন প্রকৃত পক্ষে এদের কোনো আশ্রয়স্থল নেই ভরসাস্থল নেই শক্তির উৎস একেবারে ভুয়া কারণ শয়তান তাদেরকে প্রেরণা দেয় উদ্দীপনা দেয় কিন্তু যখন আল্লাহর বান্দাদের মোকাবেলায় শয়তানের বাহিনী যুদ্ধে লিপ্ত হয় তখন শয়তান স্বয়ং যুদ্ধের ময়দান থেকে পালায় যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি বদরের ময়দানে সুরাকা মালিকের বেশে এসেছিল কিন্তু আল্লাহর বাহিনীকে দেখেই সে ভয়ে পালালো আর বলল ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি শয়তান কোন সময়ই তার বাহিনীকে শেষ পর্যন্ত সে সহযোগিতা করে না এবং তাদের পাশে থাকে না এই জন্য শয়তানের এই বাহিনী কখনো যেন মুমিনদেরকে ভীত করতে না পারে আল্লাহ এখানে তাদেরকে একটা অবয় দিচ্ছেন যে আসমান এবং জমিনের যত বাহিনী আছে সব আল্লাহর তাহলে মুমিনগণ ভয় পাবে কেন এই জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহর বান্দাদের সাহায্যের জন্য তিনি আল্লাহ যিনি জমিনে যা কিছু আছে সবকিছু সৃষ্টি করেছেন তোমাদের জন্য আল্লাহ জমিনে যা কিছু সৃষ্টি করেছেন সবগুলো আমাদের জন্যই সৃষ্টি করেছেন ওয়াদাই আল্লাহ করছেন সে তো মুমিনরা যাতে কখনো ভীত না হয় সন্ত্রস্ত না হয় শত্রু বাহিনীর ব্যাপক শক্তি দেখে তারা যেন ঘাবড়ে না যায় এই জন্য তাদেরকে আল্লাহ এখানে অভয় দিচ্ছেন যে আসমান এবং জমিনের যত বাহিনী আছে সব বাহিনী আল্লাহ আর এই বাহিনী সমূহ আল্লাহর বান্দাদের পক্ষে কাজ করবে আল্লাহ যখন চাইবেন তখনই তাদের কাজে লাগাবেন মুমিনরা যতক্ষণ পর্যন্ত ময়দানে অটল থাকবে আল্লাহ তখন তাদের সাহায্যের জন্য তার বাহিনীগুলো প্রেরণ করবেন আল্লাহ সুবহান মুমিনদেরকে ময়দানে দৃঢ় রাখার জন্য অটল রাখার জন্য তাদেরকে এখানে উৎসাহ দিচ্ছেন উদ্দীপনা দিচ্ছেন আল্লাহর সাহায্যটা কখন আসে মুমিন যখন তার লক্ষ্যে পৌঁছার জন্য চূড়ান্ত পর্যায়ের প্রচেষ্টায় নিয়োজিত থাকে তার শক্তি সামর্থ্য যোগ্যতা মেধা যতটুকু আছে সম্পূর্ণ সে ব্যবহার করছে এরপর সে পারছে না চূড়ান্ত পর্যায়ে তার আর শক্তি নাই মান্দার আর শক্তি নাই তার শক্তির সীমা শেষ ওই সময় আল্লাহ সাহায্যকে নিয়ে এসে হাজির হয় হজরত ইসমাইল আলাহ ইসলামের মা হাজেরা যখন তার কাছে টাকা পানি খাবার শেষ হয়ে গেল তখন শিশু পুত্রকে ইসমাইলকে রেখে তিনি দৌড়ে গিয়ে পাহাড়ে উঠেছিলেন যে কোথাও কিছু পাওয়া যায় কিনা পেলেন না ফিরে আসলেন আবার গেলেন মারোয়া পাহাড়ে কিছু পেলেন না ফিরে আসলেন একবার নয় একবার গিয়ে তো সব দেখে ফেলছেন নিরাশ হয়ে ফিরে এসেছেন কিন্তু এরপরও আবার গেলেন আবার গেলেন এইভাবে সাতবার হাজেরার কাজটা কি ছিল দৌড়ানো চেষ্টা করা খাবার নাই পানি নাই এটা পাওয়ার জন্য চেষ্টা করাটা ছিল তার কাজ তিনি একবার দুইবার নয় সাতবার দৌড়েছেন উঁচু পাহাড়ের মধ্যে দৌড়ে উঠেছেন নেমেছেন আবার ওই পাহাড়ে গিয়ে উঠেছেন নেমেছেন পেলেন না তার দায়িত্ব শেষ আল্লাহ তার দায়িত্ব পালন করলেন সাথে সাথে ওই ইসমাইল যেখানে সাহিত্য ছিলেন সেখানেই আল্লাহ পানি বের করে দিলেন হাজারা বালু দিয়ে এই পানিটাকে আটকালো বাঁধলো বাদ দিয়ে আটকালো যা আজকে জমজম কূপ এটা কোন কূপ এই জমজমের পানি সেটা ওই পানি এটার উৎস ওই সময়ে হাজেরা তার চেষ্টায় সে চূড়ান্ত পর্যায়ের করেছে তার দায়িত্ব শেষ আর শক্তি তার নাই আল্লাহ তখন তার একেবারে নাগালের মধ্যেই তার পানির ব্যবস্থা করে দিলেন রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম বলেছেন হাজেরা যদি সেদিন বালু দিয়ে বাব না দিত কেমত পর্যন্ত এই পানি প্রবাহিতেই থাকত আল্লাহর বান্দাদের দায়িত্ব কতটুকু সে তার সাধ্যের বাইরে আল্লাহ তার উপর কোন বোঝা চাপিয়ে দেন না তার সামর্থ্যে যা আছে পরিপূর্ণটা সে ব্যবহার করবে এরপরে আল্লাহর বাহিনী তার সাহায্যে সে হাজির হয়ে যাবে আল্লাহ সুবাহ এখানে সেই অভয় এবং আশ্বাস দিচ্ছেন যে আসমান এবং জমিনের সকল বাহিনী আল্লাহর আর আল্লাহ হচ্ছেন মহাপরাক্রমশালী তাকে কেউ পরাজিত করতে পারে না পরাভূত করতে পারে না তিনি আজিজ অত মহাপরাক্রমশালী তিনি অপরাজিত তিনি এত শক্তিশালী তিনি যা চান তাই করেন তার মোকাবেলায় কেউ টিকে থাকতে পারে না আর সাথে সাথে তিনি বিজ্ঞানীও ওনার সকল কাজ শুধু শক্তির দ্বারাই করেন না তিনি ত্রুটিমুক্ত সকল কাজ করেন কোনো কাজে ত্রুটি নাই যা যখন করা দরকার তখনই করেন আগেও করেন না পরেও করেন না আল্লাহ সুবাহ হচ্ছেন এমন মহাশক্তিধর বিজ্ঞানী আর আসমান এবং জমিনের সকল বাহিনী তারই আমরা ওই আল্লাহর প্রতি মানে এনেছি আর ওই আল্লাহ হচ্ছেন আমাদের বড় স্বাস্থল তিনি আমাদের সাহায্যকারী যখন আমরা ওই আল্লাহর উপর ভরসা করে আল্লাহর সাহায্য নিয়ে আল্লাহর জমিনে আল্লাহ দিনকে বিজয়ী করার জন্য আল্লাহর নির্দেশিত এবং রাসুল্লাহ সাল্লাসাল্লামের প্রদর্শিত পন্থায় আমরা জিহাদ পরিচালনা করব তখন আমাদের নিজেদের শক্তির উপর ভরসা না করে আমাদের উচিত আল্লাহ শক্তির উপর ভরসা করা তাহলে অবশ্যই আমাদের প্রতিটি মুহূর্তে আল্লাহকে সাহায্যকারী হিসেবে পাবো আল্লাহ তার বাহিনীগুলো যথাসময় আমাদের সাহায্যের জন্য প্রেরণ করবেন ইনশাআল্লাহ আমি নিশ্চয়ই তোমাকে প্রেরণ করেছি সাক্ষী রূপে সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে আল্লাহ রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামের ব্যাপারে বলছেন যে আমি তোমাকে সাক্ষী রূপে প্রেরণ করেছি আর মুমিনদেরকে সুসংবাদ দেওয়ার জন্য আর অবাধ্যদেরকে ভয় প্রদর্শনের জন্য প্রেরণ করেছি রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম হচ্ছেন সাক্ষী মানব জাতির অন্য সকল নবীগণ তারা তার উম্মতের জন্য তারা সাক্ষী দেবেন কিন্তু উম্মতগণ অস্বীকার করবে তখন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের উম্মতগণ সেখানে সাক্ষী দিবেন আর এই উম্মতের সত্যায়ন করবেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আল্লাহ হাসরের ময়দানে নবীদেরকে জিজ্ঞাসা করবেন আমি তোমাদের কি নবুতি দিয়েছিলাম এই দায়িত্ব দিয়েছিলাম তুমি কি লোকদের কাছে এগুলা পৌঁছে দিয়েছিলে নবীরা দাবি করবেন হ্যাঁ আমরা এইভাবে পৌঁছিয়ে দিয়েছিলাম উম্মদেরকে জিজ্ঞাসা করবেন নবী তোমাদের কাছে কি এই দাওয়াত পৌঁছে দিয়েছিলেন তারা অস্বীকার করবে সরাসরি নবীর সামনেও অস্বীকার করবে না আমাদের কাছে তিনি যান নাই আমাদেরকে এ ধরনের কোনো কথা বলেন নাই তখন নবীকে বলা হবে আপনার কোনো সাক্ষী আছে কি তখন সেই নবীগণ সাক্ষী হিসাবে মানবেন কাদেরকে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের উম্মতকে সাক্ষী হিসাবে মানবেন যে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের উম্মতরা আমাদের এ ব্যাপারে সাক্ষী তখন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের উম্মতগণ সেই দিন তারা সাক্ষী দিবেন আর কিসের ভিত্তিতে সাক্ষী দিবেন এই কোরআনের দলিলের ভিত্তিতে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের উম্মতগণ কোরআনের দলিলের ভিত্তিতে সাক্ষী প্রদান করবেন আর উম্মতগণ যখন সাক্ষী দিবেন তাদের সাক্ষীর সত্যায়ন করবেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম কোরআন মজিদ এই কথাটি আল্লাহ বলছেন এইভাবেই আমি এমনি ভাবে তোমাদেরকে একটি মধ্যমপন্থী জাতি হিসেবে পয়দা করেছি যেন তোমরা মানব জাতির জন্য সাক্ষী হতে পারো আর তোমাদের সাক্ষী হবেন স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম এটা হলো হাসরের ময়দানের ওই সাক্ষী আর দুনিয়ার সাক্ষী হল আদর্শ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম কে আল্লাহ সুবাহ বলছেন আমি তোমাকে শাহিদ হিসাবে প্রেরণ করেছি আদর্শ হিসাবে মডেল হিসাবে প্রেরণ করেছি দুনিয়ার মানুষ তোমাকে অনুসরণ করবে সেই অনুসরণের জন্য তোমাকে প্রেরণ করেছি রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম মানব জাতির সামনে যে আদর্শ উপস্থাপন করেছেন সেই আদর্শ কোন গুত্রের জন্য নয় কোন অঞ্চলের জন্য নয় কোন বিশেষ ভাষার লোকের জন্য নয় কোন একটা সময়ের জন্য সীমাবদ্ধ নয় তিনি সমগ্র পৃথিবীবাসীর জন্য এবং কেয়ামত পর্যন্ত সকল সময়ের জন্য এর আগে কোন নবী বা রাসুলকে আল্লাহ এই ধরনের মর্যাদা দেন নাই তারা ছিলেন তাদের সময়ের জন্য তাদের অঞ্চলের জন্য তার গুত্রের জন্য একই সময়ে অনেক নবী পাঠিয়েছেন বিভিন্ন গুত্রের মধ্যে পাঠিয়েছেন বিভিন্ন অঞ্চলে পাঠিয়েছেন কিন্তু তারা সমগ্র বিশ্ববাসীর জন্য ছিলেন না শুধুমাত্র রাসুল্লাহ সাল্লাহ আলাই সমগ্র পৃথিবীর মানুষের জন্য তাকে যখন নবতির সালত দেওয়া হয়েছে নবতি দেওয়া হয়েছে তখন থেকে সমগ্র বিশ্ববাসীর জন্য ওনার নবুয়ত এবং রেসালতের বাণী যাদের কাছেই পৌঁছবে ওনাকে মানা তাদের জন্য তখন ফরজ হয়ে যাবে যদিও তারা পূর্বে পূর্বের নবী বা ইসা আলাহ ইসালামের উপর ইমান থেকে থাকে উনার অনুসারী হয়ে থাকে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের নবুয়তের সংবাদ তাদের কাছে পৌঁছার পর ওই ঈশার উপর তাদের যে নবুত নবী হিসেবে মানার যে তাদের উপর দায়িত্ব ছিল সেটা রহিত হয়ে যাবে সাথে সাথে এটা বাতিল হয়ে যাবে তখন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের প্রতি ইমান আনা এবং তাকে মেনে চলা তাদের জন্য ফরজ হয়ে যাবে এই জন্য রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম হচ্ছেন সমগ্র পৃথিবীর মানুষের জন্য এবং কেয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য তিনি হচ্ছেন আদর্শ আজকে দুনিয়ার মানুষ যদি এই দুনিয়া শান্তি পেতে চায় নিরাপত্তা চায় উন্নতি চায় আর মৃত্যুর পরে যদি কঠিন আজাদ থেকে বাঁচতে চায় তাহলে তার সামনে শুধুমাত্র একটি মাত্র পথ খোলা আছে সেই পথটি হল রাসুল্লাহ সাল্লু আলাই হাসাল্লামের প্রদর্শিত পথ তাদের সামনে মাত্র একটি আদর্শ অবশিষ্ট আছে সেই আদর্শ হচ্ছেন রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম তিনি সমগ্র পৃথিবীর মানুষের জন্য আদর্শ ইহকাল এবং পরকালে সকল মানুষের জন্য তিনি হচ্ছেন সাক্ষী আর তিনি মুমিনদেরকে সুসংবাদ দিবেন যারা ওনার দাওয়াত গ্রহণ করবে আর দাওয়াতের উপর অটল থাকবে দাওয়াত গ্রহণ করে এর উপর অটল হয়ে যাবে সে অনুযায়ী তার জীবন পরিচালনা করবে এই অবস্থায় তার মৃত্যু হবে আমরণের উপর অটল থাকবে তার জন্য জান্নাতের সুসংবাদ প্রদান করবেন তার জান্নাতি আর যারা এ দাওয়াত প্রত্যাখ্যান করবে আল্লাহর প্রতি ইমান আনতে রাসুলের প্রতি ইমান আনতে আল্লাহর দিনকে দিন হিসাবে গ্রহণ করতে অস্বীকার করবে তাদেরকে সতর্ক করবেন ভয় প্রদর্শন করবেন জাহান নামের জ্বলন্ত আগুনের ভয় প্রদর্শন করবেন এই জন্য রাসুল্লাহ সাল্লাহ প্রেরণ করা হয়েছে আল্লাহ এখানে তিনটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে আমি তোমাকে প্রেরণ করেছি সাক্ষী হিসাবে সুসংবাদদাতা হিসেবে ভয় প্রদর্শনকারী হিসেবে তিনি সমগ্র মানব জাতির জন্য হবেন আদর্শ যারা সেই আদর্শ গ্রহণ করবে তাদের জন্য হবেন তিনি সাক্ষী আর যারা ইমান এনে ইমানের উপর অটল থাকবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেবেন আর যারা ইমান আনবে না দিনের পথে জীবন পরিচালনা করবে না তাদেরকে জাহান নামের ভয় প্রদর্শন করবেন এছাড়া আর কোনো দায়িত্ব দেওয়া হয়নি তিনি হচ্ছেন আদর্শ যে ইচ্ছা সে আদর্শ গ্রহণ করবে যে ইচ্ছা গ্রহণ করবে না যে গ্রহণ করবে তার জন্য সুসংবাদ জান্নাতের আর যে গ্রহণ করবে না তার জন্য জাহান নামের আগুনের শাস্তির ভয় প্রদর্শন করবেন لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا আর এই জন্য তোমাকে প্রেরণ করেছি যে তোমার আদর্শ অনুসরণ করে লোকজন যেন ইমান আনতে পারে আল্লাহর প্রতি এবং তার রাসুলের প্রতি যেন ইমান আনে আল্লাহর প্রতি এবং রাসুলের প্রতি এবং তাকে সাহায্য করে সম্মান করে এবং সকাল সন্ধ্যায় তার তসবি পাঠ করে পবিত্রতা বর্ণনা করে এখানে হু তুয়া জিরু হু তুয়া তিরু হু হু হু এই হু জমিরটা কোন দিকে আগে আছে আল্লাহ এবং রাসুল উভয়টাই আছে লিথু মিনু বিল্লাহি ওয়া রাসুলিহি এখানের মধ্যে কিছু একতলাপ করা হয়েছে কেউ বলেছেন তোয়া জিরুহু ওয়া তোয়া তিরুহু এই দুইটা হুর জমির তার মার্জা হল রাসুল্লাহ সাল্লু আলি আলহাসাল্লাম আর তুসাব বিহরুহু এই হুর জমির হল আল্লাহর দিকে কিন্তু এটা আরবি গ্রামার অনুযায়ী এটা নীতি বিরুদ্ধ কাজ আরবি গ্রামে এটা গ্রামার অনুযায়ী এটা শুদ্ধ নয় যদি ব্যতিক্রম হয় সেটা ভিন্ন কথা কিন্তু ব্যতিক্রমের কোনো দলিল তো এখানে দেখা যাচ্ছে না কিন্তু আরবি গ্রামার অনুযায়ী একটা জমির যাবে রাসুলের দিকে একটা যাবে আল্লাহর দিকে একই বাক্যের মধ্যে এটা নীতি বিরুদ্ধ গ্রামারের নীতি বিরোধী কাজ এটা এই জন্য কেউ বলছেন যে না এটা এমন নয় বরং এই তিনটা জমিরই আল্লাহর দিকেই দাবিত হয়েছে তিনটা জমিরই আল্লাহর দিকে এর অর্থ হল তারা যেন ইমান আনে আল্লাহর প্রতি এবং রাসুলের প্রতি আর তোহা জিরুহু আল্লাহকে যেন তারা সাহায্য করে রাসুলকে এটা নয় বলছেন আল্লাহকে যেন সাহায্য করে অর্থাৎ আল্লাহকে সাহায্য করা অর্থই হল আল্লাহ রাসুলকে এবং আল্লাহর দিনকে সাহায্য করা আল্লাহ যেহেতু দিন পাঠিয়েছেন মানব জাতির জন্য আর আল্লাহ যেহেতু নিজেই রাসুল পাঠিয়েছেন আল্লাহ রাসুলকে সাহায্য করা আল্লাহ দিনকে সাহায্য করা মূলত এটা আল্লাহকে সাহায্য করা যেমন একটি হাদিসের মধ্যে দেখা যায় আল্লাহ হাসরের ময়দানে কোন বান্দাকে বলবেন যে আমি অসুস্থ ছিলাম তুমি আমার সেবা করনি বান্দা বলবে ইয়া আল্লাহ আপনি তো আল্লাহ আপনি আবার কিভাবে অসুস্থ হলেন তখন তিনি বলেন আমার অমুক বান্দা তোমার কাছে অসুস্থ ছিল তুমি তার সেবা করনি এরপর বলবেন আমি কুদার্ত ছিলাম তুমি আমাকে খাবার দাওনি তো বান্দা একই কথা বলবে জিয়া আলামিন আপনি তো এই খাবার থেকে সম্পূর্ণ এই চাহিদা থেকে মুক্ত আপনি আবার কেমন করে কুদার্ত হলেন তখন বলবেন তোমার কাছে আমার অমুক বান্দা কুদার্ত ছিল তুমি তাকে খাবার দেওনি বলবেন যে আমি পিপাসার্থ ছিলাম তুমি আমাকে পান করাওনি সে কি কথা বলবে আল্লাহ বলবেন তোমার কাছে আমার অমুক বান্দা পিপাসার্থ ছিল তুমি তাকে পানি পান করাওনি এখানে দেখা যায় আল্লাহর বান্দার সেই অসুস্থ হওয়া ক্ষুধার্ত হওয়া পিপাসার্থ হওয়াকে আল্লাহ নিজের জন্য আরোপ করছেন যে আমি ক্ষুধার্ত ছিলাম আমি পিপাসার্থ ছিলাম আমি অসুস্থ ছিলাম আল্লাহ এ কথাটা বলছেন এখানে আল্লাহকে সাহায্য করা অর্থ হলো আল্লাহর দিনকে সাহায্য করা আল্লাহর রাসুলকে সাহায্য করা যদি তিনটা জমিরি আল্লাহর দিকে ফিরে যায় তাহলে এটা আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ যা কিছু নির্দেশ করেছেন আল্লাহর পক্ষ থেকে যা কিছু প্রেরণ করেছেন এ সবকিছু এর মধ্যে সামিল হয়ে যায় তখন আর ওই ব্যাকরণগত আর কোনো সমস্যাটা থাকে না তোমরা যেন সাহায্য করো তাকে আল্লাহকে অর্থাৎ আল্লাহ রাসুলকে এবং আল্লাহ দিনকে যেন তোমরা সাহায্য করো এবং তাকে তোমরা সম্মান করো মর্যাদা প্রদান করো আল্লাহকে মর্যাদা দেওয়া মানে আল্লাহ রাসুলকে মর্যাদা দেওয়া আল্লাহ দিনকে মর্যাদা দেওয়া আসিলা এবং এখানে ওই কথাটা শুধু খালেদ আল্লাহর জন্যই হয়ে যায় যে এবং সকাল সন্ধ্যায় তোমরা তার তসবি পাঠ করো তার পবিত্রতা বর্ণনা করো সকাল সন্ধ্যায় কার আল্লাহ আন এই তুসব্যহুর কারণে ওই ভাগ করেছেন যে এটা তো তসবি তো আর কারোর জন্য হতে পারে না তসবি তো খাস করে আল্লাহর জন্য এটা তো নির্দিষ্ট আল্লাহর জন্যই এখন এই জন্য তারা তুসব্যহুর হুর জমির আল্লাহর দিকেই করেন যে সকাল সন্ধ্যায় আল্লাহ তসবি করুক আর বাকি দুটি জমির আলাদা করে রাসুলের দিকে নেন ব্যাকরণগত ভাবে এটা ঠিক নয় বরঞ্চ এই তিনটা জমিরই যদি আল্লাহর দিকে ফিরে যায় তাহলে রাসুলের দিকে এবং আল্লাহর দিনের দিকেও এটা সম্পর্ক হয়ে যায় এই জন্য আমরা দেখি যে কোরআন মুজিদে অন্য জায়গায় আল্লাহ সুবাহ বলছেন যে আল্লাহর রাসুলের আনুগত্য করল সে আল্লাহরই আনুগত্য করল রাসুলা পাকাত আপু আল্লাহ যে রাসুলের আনুগত্য করল সে আল্লাহরই আনুগত্য করল আর যে তার মুখ ফিরিয়ে নিল আনুগত্য থেকে আমি তার জন্য তো তোমাকে সংরক্ষক হেফাজতকারী হিসেবে পাঠাই নাই এখানেও দেখা যায় যে রাসুলের আনুগত্যই হল মূলত আল্লাহর আনুগত্য সেহেতু এখানে যদি হুর জমির আল্লাহর দিকে হয় তাহলে এর অর্থ হবে যে তোমরা যেন তাকে সাহায্য করতে পারো অর্থাৎ আল্লাহর রাসুলকে আল্লাহর দিনকে তোমরা সাহায্য করতে পারো ইমান এনে যদি তোমরা ইমান আনো তাহলেই তো তো সাহায্য করবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি ইমান এনে তোমরা সাহায্য করবে আর তোমরা তাকে সম্মান করবে মর্যাদা দিবে অর্থাৎ আল্লাহকে মর্যাদা দেওয়া সম্মান করা কোরআন মসজিদের বিভিন্ন জায়গায় এই কথাগুলো আছে আল্লাহকে মর্যাদা এবং সম্মান দেওয়ার কথা কোরআন মসজিদের বিভিন্ন জায়গায় উল্লেখ করা আছে আর আল্লাহকে মর্যাদা দিলে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসুল তাকে তো মর্যাদা দেওয়া অবশ্যম্ভাবী হয়ে যায় কেউ যদি মনে করে আমি আল্লাহকে মানি তাহলে আল্লাহ রাসুলকে তাকে মানতে হবে যদি আল্লাহ রাসুলকে না মানে তখন সে আল্লাহকে মানি এই কথা বলার কোনো যুক্তি কথা থাকে না কেউ যদি বলে আমি কি আল্লাহকে মানি তাহলে আল্লাহ দিন মানা তার জন্য অপরিহার্য হয়ে যায় কারণ এই দিন তো আল্লাহ পাঠিয়েছেন যদি আল্লাহ দিন না মানে আর বলে যে আমি আল্লাহকে মানি এই মানার কোনো মূল্যই নাই এই কথার কোনো মূল্য নাই এই জন্য আল্লাহকে মর্যাদা দেওয়া মানে আল্লাহ রাসুলকে মর্যাদা দেওয়া আল্লাহর দিনকে মর্যাদা দেওয়া আল্লাহকে সাহায্য করা মানে আল্লাহর রাসুলকে সাহায্য করা আল্লাহ দিনের সাহায্যকারী হওয়া এখানে একটা কথা দেখেন যে তুয়াজিদ এর মূল দাতুটা হলো কি তাজিদ অর্থ সাহায্য করা ইসলাম একটা দণ্ডবিধি আছে তাজিদ এটা কি জানা আছে তাজিদ একটা দণ্ড যে অপরাধের শাস্তি হদ হয় না কোরআন মজিদে কোনো হদ উল্লেখ নাই কিন্তু এটা অপরাধ এটা একটা শাস্তি দিতে হবে কিন্তু এই শাস্তিটা কি কোরআন মজিদে সুনির্দিষ্টভাবে এটা দেওয়া নাই মানে এটা লঘু অপরাধ ছোট অপরাধ সেই ছোট অপরাধের জন্য যে শাস্তিটা দেওয়া হয় সেই শাস্তির নামটা হলো তাজির এখন এই শব্দের অর্থটা হলো সাহায্য করা আমরা এক লোককে শাস্তি দিলাম তাকে সাহায্য করলাম কেমন করে হ্যাঁ প্রকৃতপক্ষে এটা সাহায্য করা তাকে অপরাধ থেকে পবিত্র করার জন্য সাহায্য করা শাস্তি দিয়ে তাকে শাস্তিটা দিয়ে তাকে অপরাধ থেকে পবিত্র করা এর মধ্যে তাকে সাহায্য করা হলো সে যখন তাজিরের শাস্তিটা পেয়ে গেল সে পবিত্র হয়ে যাবে আল্লাহর শাস্তি থেকে সে বেঁচে যাবে তাহলে আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য এই তাজিরের মাধ্যমে তাকে সাহায্য করা হলো এই তাজিরটা প্রয়োগ করার মাধ্যমে তাকে সাহায্য করা হলো সে আল্লাহর আজাব থেকে বেঁচে গেল এই জন্য এই তাজির এই বিষয়টাকে তাজির হিসাবে উল্লেখ করা হয়েছে তাজির শব্দের অর্থ হল সাহায্য করা আর তুয়াক্কির এর মূল উৎসটা হলো তাওকির থেকে তাওকির অর্থ কি মর্যাদা দেওয়া সম্মান করা সে আল্লাহর রাসুলকে আল্লাহ দিনকে মর্যাদা দেওয়া এর অর্থ কি এর অর্থ হল আল্লাহ তার রাসুলকে যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন তা হল মানুষ যেন তাকে অনুসরণ করে ওয়ামা আরসালনা মির রাসুলিন ইল্লা লিউতাআ বিইজনিল্লাহ আল্লাহ বলছেন আমি আমার রাসুলদেরকে প্রেরণ করেছি শুধুমাত্র আল্লাহর ইচ্ছায় আল্লাহর নির্দেশে যেন তাদের অনুসরণ করা হয় আনুগত্য করা হয় তাদের মেনে চলা হয় রাসুল প্রেরণের উদ্দেশ্যটা কি রাসুলকে মেনে চলা অনুসরণ করা যদি কেউ রাসুলকে অনুসরণ করে মেনে চলে রাসুলের আনুগত্য করে সে রাসুলকে মর্যাদা দিল সম্মান করল আর এর মাধ্যমে আল্লাহকে সে মর্যাদা দিল কারণ আল্লাহর নির্দেশে রাসুলের আনুগত্য করল আল্লাহ দিন পাঠিয়েছেন যে আল্লাহ দিনকে পরিপূর্ণভাবে মেনে চলল অনুসরণ করল আল্লাহ দিন অনুযায়ী তার জীবন পরিচালনা করল আল্লাহর দিনকে নিজের দিন হিসেবে গ্রহণ করে তার উপর অটল থাকল প্রকৃতপক্ষে এই দিনকে সে মর্যাদা দিল আল্লাহর দিন ইসলামকে সে মর্যাদা দিল সম্মান দিল এই দিনকে নিজের দিন হিসেবে গ্রহণ করে এটার সাথে নিজেকে সম্পৃক্ত করে নিয়ে সে মর্যাদার অধিকারী হল প্রকৃতপক্ষে আল্লাহর দিনকে মর্যাদা দেওয়ার মাধ্যমে সে আল্লাহকেই মর্যাদা দিল আর তসবি অর্থ পবিত্রতা বর্ণনা করা সেই পবিত্রতা কার তসবি কার আল্লাহ আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছুই আল্লাহ তসবি করছে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু আল্লাহ তসবি করছে কোরআন মজিদে পাঁচটি সুরা আছে এমন যে সুরা শুরু করা হয়েছে এই সাব্বাহা অথবা ইউসাব্যহ দিয়ে পাঁচটি সুরা নাজিল করা হয়েছে এ সব জায়গায় একমাত্র আল্লাহরই গুণগান আল্লাহ তসবি আল্লাহ সমগ্র সৃষ্টিকুল করছে এই ঘোষণাটাই দেওয়া হয়েছে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছু আল্লাহ তসবি করে আর কারো তসবি করে না কারো প্রশংসা করে না গুণ কীর্তন আর কারো করে না আর ও আসিলা সকাল সন্ধ্যায় বুকরাও তো ভোর সকালবেলা ভোর প্রবাদ আর আছিল তো সন্ধ্যা এই সকাল এবং সন্ধ্যা দিনের দুই প্রান্তের কথা বলে উল্লেখ করা যেখানে হয় এর দ্বারা বোঝানো হয় সকল সময় সব সময় এর অর্থ নির্দিষ্ট করে এটা নয় সকাল এবং সন্ধ্যায় এটা নয় এর অর্থ হল সব সময় দিন রাত সব সময় উঠে বসে চলাফেরার সময় দাঁড়ানোর সময় হাঁটার সময় দৌড়ার সময় শোয়ার সময় বসার সময় সব সময় সব সময় যেন বান্দা আল্লাহ তসবি করে আল্লাহ সুবাহান এখানে রাসুল প্রেরণের উদ্দেশ্যের মধ্যে যে কারণটা বলেছেন তা হল যেন তোমরা ইমান আনতে পারো আল্লাহর প্রতি এবং রাসুলের প্রতি আর ইমান এনে তোমরা যেন আল্লাহ রাসুলকে আল্লাহ দিনকে আল্লাহকে তোমরা সাহায্য করতে পারো আর তাদের যথাযথ সম্মান এবং মর্যাদা দিতে পারো আর আল্লাহ যেহেতু এই দিন গ্রহণ করে তোমাদেরকে মর্যাদার অধিকারী করলেন তখন তোমাদের কাজ হল সবসময় আল্লাহ তসবি করা গুণগান করা ইন্নাল্লাদিনা فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما ইন্নাল্লাদিনা ইউবাইউনাকা নিশ্চয়ই যারা তোমার কাছে বায়াত করেছে ইন্নামা ইউবাইউন আল্লাহ তারা তো শুধুমাত্র আল্লাহরই কাছে বায়াত করেছে এখানে ইন্নামা সুনির্দিষ্ট করা হয়েছে প্রথম বলা হয়েছে নিশ্চয়ই যারা তোমার কাছে বায়াত করেছে এরপরে ইন্নামা বলে এটাকে প্র্যাকটিস করা হয়েছে সুনির্দিষ্ট করা হয়েছে তারা যে তোমার কাছে বায়াত করেছে সেই বায়াতটা তো শুধুমাত্র তারা আল্লাহর কাছে করেছে আর কারো কাছে করেনি তাদের হাত ছিল তাদের সকলের হাতের উপর ছিল আল্লাহর হাত ইয়াদুল্লাহি ফাউকা আইদিহিম তাদের সকলের হাতের উপর ছিল আল্লাহর হাত রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম হাত রাখলেন রাসুলের হাতের উপর সকলে হাত রাখলেন আর এই সকলের হাতের উপর আল্লাহ হাত রাখলেন আর এর মাধ্যমে সেই বায়াতটা সম্পন্ন হল হামান নাকাফা যে এই বায়াত থেকে নিজেকে সরিয়ে নিল সে তো মূলত এই কমতি যে করল বা এর মধ্যে ঘাটতি ঘটালো সে শুধুমাত্র নিজের ব্যাপারে সে ঘাটতি করল নিজেকেই সরিয়ে নিল এর দ্বারা যদি কমতি হয় ঘাটতি হয় এর দ্বারা কোনো ক্ষতি হয় সেগুলো তারই হবে ওয়ামান আওফা বিমা আলাইহুল্লাহ আর যে পরিপূর্ণ করল যে আল্লাহর সাথে যে ওয়াদা যে করল এই বায়াতের মাধ্যমে আল্লাহর সাথে যে প্রতিশ্রুতিবদ্ধ হল এই প্রতিশ্রুতি যে পূর্ণ করল অচিরেই তাকে বড় প্রতিদান দেওয়া হবে এখানে ওই ঘটনার দিকেই উল্লেখ করা হয়েছে যে যা গতকাল আমি আলোচনা করেছিলাম বায়াতের রেদওয়ান হুদাই বিয়ায় যে গাছের নিচে বেসে সামুরা গাছ একটা বাবলা গাছ যে গাছটা কাঁটাযুক্ত গাছ ছিল ওই গাছের নিচে বসে যে বায়াত নেওয়া হয়েছিল কেউ আবার মনে করতে পারেন লোকজন এখানে চোদ্দশো বা পনেরোশো এক বায়াত নিলেন কেমন করে দলে দলে নিয়েছেন একসাথে নয় সকলের হাত তো একসাথে তো রাখা যাচ্ছে না যেমন এই একটি ঘটনা দেখেন সালামাদ আকুয়া থেকে তিনি বলছেন প্রথম গ্রুপের মধ্যে যারা বায়াত নিয়েছিলেন আমি এই প্রথম দলের অন্তর্ভুক্ত ছিলাম আমি প্রথম দলের সাথে অন্তর্ভুক্ত হয়ে আমি বায়াত নিলাম নিয়ে আমি সরে গেলাম যাতে অন্যরা বায়াত নিতে পারে সুযোগ দেওয়ার জন্য আমি দূরে বসে থাকলাম যখন মাঝামাঝি সময় হয়ে গেল প্রায় অর্ধেক লোক বায়াত নিয়ে ফেলেছে তখন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আমাকে ডাকলেন হে সালামা তুমি কি বায়াত নিবে না আমি বললাম ইয়া রাসুল আল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম আমি তো প্রথম দলের সাথেই বায়াত নিয়েছি তখন তিনি বললেন আবার বায়াত নাও তখন আমি আবার আসলাম আমি আবার বায়াত নিলাম তিনি দেখলেন আমার গায়ে বর্ম নাই যুদ্ধের জন্য যে বর্ম সেই বর্ম নাই তখন তিনি একটা বর্ম আমাকে দিলেন আমি নিয়ে চলে গেলাম গিয়ে আবার দূরে বসে থাকলাম যখন সকলের বায়াত শেষ সেই সময় তিনি আবার আমাকে ডাকলেন হে সালামা তুমি কি বায়াত নিবে না তখন আমি বললাম ইয়া রাসুল আল্লাহ সাল্লু আমি প্রথম দলের অন্তর্ভুক্ত হয়ে বায়াত নিয়েছি আবার মাঝামাঝি যারা ছিল সেই দলের অন্তর্ভুক্ত হয়ে তো বায়াত নিয়েছি দুইবার বায়াত আমার হয়ে গেছে তিনি বলেন আবার বায়াত নাও তখন আমি আবার আসলাম এসে আবার তৃতীয়বার বায়াত নিলাম তখন তিনি বললেন হে সালামা তোমাকে যে আমি একটা বর্ম দিয়েছিলাম সেই বর্মটা কই তখন আমি বললাম যে রাসুল্লাহ সাল্লু আলহ্লাম আমার চাচা আমির আমি গিয়ে দেখলাম তার গায়ে কোনো বর্ম নাই এই বর্মটা আমি আমার চাচাকে দিয়ে দিয়েছি এই কথা শুনে রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম হেসে দিলেন হেসে দিয়ে বললেন তুমি তো মনে হয় ওই লোকের মতো পূর্বকালে একটা লুক ছিল যে আল্লাহর কাছে দোয়া করছিল ই হে আল্লাহ তুমি আমার কাছে এমন একজনকে পাঠিয়ে দাও যে আমার কাছে আমার জীবনের সেও বেশি প্রিয় হয় তুমি তো দেখছি তোমার জীবনের চেয়ে তোমার চাচাকে বেশি ভালোবেসে ফেলেছ কথা বলে তিনি হেসে দিলেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওই সালামা তিনি বলছেন যে দলে দলে যে বায়াত নিয়েছেন একসাথে নেওয়া হয়নি এবং এখানে এটাও দেখা যায় একই ব্যক্তি বারবার যে বায়াত নিতে পারে একই বায়াতের মধ্যে সালামা তিনবার বায়াত নিলেন তো এইভাবে দলে দলে এসে এখানে বায়াত নেওয়া হয়েছে আমরা আরো দেখি উমর রাজি আল্লাহুয়ানহুর ছেলে আবদুল্লাহ তাকে উমর পাঠিয়েছিলেন এক আনসারের কাছে উনার একটা ঘোড়া ছিল সেই ঘোড়াটা নিয়ে আসার জন্য এটা হলো একটা বর্ণনা আরেক বর্ণনা হলো যে উমর দেখতে পেলেন ওই গাছের নিচে রাসুলকে ঘিরে ধরে আছে অনেক লোক সে আবদুল্লাহ ওনার ছেলেকে পাঠালেন বললেন যে হে আমার ছেলে তুমি যাও তো গিয়ে দেখো লোকজন কেন এখানে এত ভিড় করেছে বর্ণনা দুইটাই তো আবদুল্লাহ সেই ঘুরা আনার জন্য গিয়ে হোক আর উমরের কথায় ওই গাছতলায় গিয়ে হোক তিনি দেখলেন যে লোকেরা ওনার কাছে বায়াত নিচ্ছে রাসুলের কাছে তখন সে আবদুল্লাহ তিনি বায়াত নিয়ে নিলেন বায়াত নিয়ে এসে ওনার পিতাকে উমরকে বললেন যে লোকজন এখানে এইভাবে বায়াত নিচ্ছেন তখন উমর এখান থেকে সে দৌড়ে গেলেন গিয়ে তিনিও বায়াত নিলেন এই জন্য কিছু কিছু বর্ণনা দেখবা যে হাদিসের মধ্যে আছে কেউ কেউ বলে যে উমরের আগে উমরের ছেলে মুসলমান হয়েছেন কেউ কেউ বলে থাকেন যে উমরের আগে উমরের ছেলে মুসলমান হয়েছেন কিন্তু বিষয়টা আসলে তা নয় আসল ব্যাপারটা হলো ওই বায়াতের রেদওয়ানের সময় উমরের আগে ওনার ছেলে বায়াত আগে নিয়েছেন আর আগে নেওয়ার ঘটনা হল এই বায়াতের দোয়ানের আগে লোকজন বিক্ষিপ্তভাবে বিভিন্ন দিকে সরিয়ে ছিটিয়ে বসেছিলেন আর উমরও এই ধরনেরই একটু দূরে সরে গিয়ে বসে রয়েছিলেন আর আবদুল্লাহ যেহেতু উমর পাঠিয়েছেন আর সে কাছে গিয়ে দেখেছে লোকজন বায়াত নিচ্ছে আর দেরি না করে সে নিজে বায়াত নিয়ে নিয়েছে বায়াত নিয়ে এসে পিতাকে সংবাদ দিয়েছে ঘটনা ছিল এমনই এখানেও দেখা যায় যে দলে দলে লোকজন যে বায়াত নিয়েছিলেন এখন এই বায়াত তা কি আমরা বায়াত শব্দটা খুব ভালো করে জানি শব্দটা শুনি এই বায়ন থেকে এর উৎপত্তি এর অর্থ বিক্রি করে দেওয়া বায়াত শব্দের অর্থ হল বিক্রি করে দেওয়া মুমিনগণ তাদের গান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে দেয় এই জন্য মুমিনগণ হচ্ছেন বা ইয়ে বিক্রেতা আর আল্লাহ হচ্ছেন মুস্তারি অর্থাৎ খরিদ্দার যা সুরায় তোবাতে আল্লাহ বলছেন একশো এগারো নম্বর আয়াতে নিশ্চয়ই আল্লাহ মুমিদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন এখানে মুমিনগণ হচ্ছেন বিক্রেতা আল্লাহ হচ্ছেন খরিদ্দার বিক্রয়ের পণ্য হল যান এবং মাল বিনিময় হল জান্নাত এই বায়াতটা হল এটাই যে আল্লাহর কাছে নিজের যান এবং মাল বিক্রি করে দেওয়ার একটা শপথ একটা চুক্তি মানে বিক্রি করে দেওয়ার সাথে সাথে তো আল্লাহ নিয়ে নিচ্ছেন না বরং ওই ব্যক্তির কাছে রেখে দিচ্ছেন যখন কোনো ব্যক্তি তার কোনো পণ্য বিক্রি করে ফেলে আর খরিদ্দার যদি ওই পণ্যটা তার কাছে রাখে সেই বিক্রেতা তখন আর মালিক থাকে না সে হয় আমানতদার আল্লাহ ওই মুমিন ব্যক্তির কাছে তার জান এবং মাল রাখেন দেখেন তার এই জান এবং মাল সে আমানতদার হিসেবে মালিকের নির্দেশ অনুযায়ী ব্যবহার করে না সে নিজের খুদ মুক্তার মালিক হয়ে এটা ব্যবহার করে আল্লাহ পরীক্ষা করতে চান অর্থাৎ কে আল্লাহর কাছে বিক্রি করেছে আর প্রকৃতপক্ষে কে করে নাই এটা আল্লাহ যাচাই করে দেখতে চান এই জন্য তার কাছে যান মালটা রেখে দেন যে পরবর্তী সময়ে এই বিক্রির পরে বায়াতের পরে তার যান এবং মাল আমানতদার হিসেবে ব্যবহার করে মালিকের নির্দেশ অনুযায়ী সে বিক্রি চুক্তির উপর অটল থাকল আর যে এ থেকে বিচ্যুত হল তার জীবন এবং সম্পদের উপর মালিকানা দাবি করে মালিক হিসেবে ব্যবহার করল সে আমানতদার হিসেবে নয় মালিক যেই কাজে তার যান এবং মাল ব্যবহার করার জন্য আদেশ করেন সেখানে সে করে না সেখানে নিজের অধিকার খাটায় সে মূলত ওই চুক্তি লঙ্ঘন করল যে এই বায়াত যে বিক্রি করল বিক্রির যে চুক্তিটা করল সেই চুক্তির শর্ত সে ভঙ্গ করল এই বায়াতটা হলো এই পর্যায়ের রাসুল্লাহ সাল্লাসাল্লাম এর কাছে সাহাবারা যখন বায়াত নিয়েছেন তারা এই বায়াতের উপর অটল ছিলেন এই চুক্তির উপর অটল ছিলেন রাসুল যখন নির্দেশ দিতেন সেই নির্দেশ অনুযায়ী তারা কর্ম করতেন এর ব্যতিক্রম করতেন না তিনি যখন যা বলতেন তাই তারা শুনতেন এখানে নিজেদের কোনো মত প্রয়োগ করার রাসুলের বিপক্ষে মত প্রয়োগ করতেন না সাহবাই কেরাম রাজু আল্লাহ তালানহম যেইভাবে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে এই বায়াত নিয়ে এর উপর অটল ছিলেন অনুরূপভাবে এই বায়াতের এই চুক্তির ধারাবাহিকতাটা সব সময়ের জন্য অব্যাহত থাকবে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন বুখারির হাদিস যে মান আতো আনি ফাকাদ আতো আল্লাহ ওমান আসো আনি ফাকাদ আসো আল্লাহ ওমান আতো আমিরি ফাকাদ আতো আনি ওমান আসো আমিরি ফাকাদ আসো আনি যে আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো যে আমার অবাধ্য হলো সে আল্লাহর অবাধ্য হলো যে আমার আমিরের আনুগত্য করলো সে আমারই আনুগত্য করলো যে আমার আমিরের অবাধ্য হলো সে আমারই অবাধ্য হল তাহলে সেই আনুগত্যটা রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম পর্যন্ত এই সীমাবদ্ধ রাখা হয়নি মুসলমানরা যখনই জামাতবদ্ধ জীবন যাপন করবেন সেই জামার জন্য অপরিহার্য হল আমির এবং মামুর সেখানে জামাতের পূর্ব শর্ত এটা আমির ছাড়া জামাত হয় না আর আনুগত্য ছাড়া আমিরও হয় না যেমন হজরত উমর রাজি আল্লাহ আনহু এই কথাটি বলেছেন লা ইসলামা ইল্লা বি জামাআতিন ওয়ালা জামাআতা ইল্লা বি ইমারাতিন ওয়ালা ইমারাতা ইল্লা বি তুআতিন জামাত ছাড়া ইসলাম নেই আমির ছাড়া জামাতও নেই আর আনুগত্য ছাড়া আমিরও নেই এখানে মূল বিষয়টা দাঁড়ায় কোথায় আনুগত্যের উপর আনুগত্য থাকলে আমির হবে আমির হলে জামাত হবে আর জামাত হলে মুসলমান থাকা যাবে আর জামাত ছাড়া কোনো মুসলমান থাকারই সুযোগ নাই মুসলিম হতে হলে জামাতবদ্ধই হতে হবে আর জামাতবদ্ধ হলে আমির থাকতে হবে আর আমির যদি থাকতে হয় তাহলে আনুগত্য থাকতে হবে এই জন্য বুহারির এই হাদিসটিতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে আমার আমিরের আনুগত্য করলো সে আমারই আনুগত্য করলো আর যে আমার আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো যে আমার আমিরের অবাধ্য হলো সে আমারই অবাধ্য হলো আর যে আমার অবাধ্য হলো সে আল্লাহরই অবাধ্য হলো এটা হলো মাত্র একটি চুক্তি যার কাছেই করা হোক রাসুলের কাছেও যে চুক্তি করা হওয়ার সময় আল্লাহ কি বলছেন এই চুক্তিটা মূলত আল্লাহর সাথে বান্দা আল্লাহর সাথে করে এই চুক্তি এটা সাধারণ কোন চুক্তি নয় এটা আল্লাহর সাথে কৃত চুক্তি যে আল্লাহর নির্দেশ অনুযায়ী তার জান এবং মাল ব্যবহার করবে সে আমানতদার হিসেবে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তিনি যেহেতু আল্লাহর রাসুল উনার আনুগত্যটা হল শর্তহীন ভাবে বিনা শর্তে কোনো শর্ত নাই কোনো অজুহাত নাই কোনো প্রশ্ন নাই রাসুল বলেছেন এই জন্যই করতে হবে রাসুল নিষেধ করেছেন এই জন্যই বিরত থাকতে হবে কারণ রাসুল আল্লাহর নির্দেশ অনুযায়ী তিনি পরিচালিত হন আল্লাহর নির্দেশের বাইরে তিনি কিছু করেন না কমায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা তিনি নিজের মন থেকে বানিয়ে কোনো কথা বলেন না আল্লাহ তার প্রতি যে ওহি নাজিল করেন সেই অহির ভিত্তিতেই তিনি কথা বলেন রাসুলের আনুগত্য হল শর্তহীন এরপরে আর শর্তহীন নাই এরপরের আনুগত্য হল ভালো কাজে ইন্নামাতুফিল মারুফ আনুগত্য হল ভালো কাজে কোন আমির যদি না ফরমানির আদেশ করেন সে আনুগত্য করা যাবে না বরং সে আনুগত্য থেকে তো বিরত থাকতেই হবে আমিরকেও সুজাপতে ফিরিয়ে আনতে হবে সেখানে আনুগত্য থেকে নিজে ফিরে থাকলেই শুধু চলবে না আমির কেউ ভুল সংশোধন করে সুজাপতে নিয়ে আসতে হবে এই জন্য সে পুরের আনুগত্যগুলো হল শর্ত সাপেক্ষে উত্তম কাজে না পর মানির কাজে আনুগত্য করা যাবে না লা তো আতালি মাহলুক ফি মাহফিতুল খালিক স্রষ্টার না পরমানি করে সৃষ্টির আনুগত্য করা যাবে না এখন এই আনুগত্যের যে চুক্তি সেই আনুগত্যের চুক্তির নামই হল বায়াত এই বায়াতটাই হয়েছিল ওই রেদওয়ানের বায়াতের রেদওয়ান গাছতলায় বসে রাসুল্লাহ সাল্লু কাছে সকল লুকি বায়াত নিয়েছিলেন একজন ছাড়া সেখানে উপস্থিত ছিলেন তেরোশো চোদ্দশো পনেরোশো এই তিনটি বর্ণনা চোদ্দশোর বর্ণনাটা সবচেয়ে বেশি তবে পনেরোশোর বর্ণনার ক্ষেত্রে দেখা যায় একটা বলিষ্ঠতা আছে পনেরোশোর ব্যাপারে হজরতে কাতাদা সাইদ ইবনে মুসাইবকে প্রশ্ন করেছিলেন মাইয়াতে রেদওয়ানের মধ্যে উপস্থিত কতজন ছিলেন তিনি বললেন পনেরোশো জন তখন কাতাদা ওনাকে প্রশ্ন করলেন জাবির ইবনে আবদুল্লাহ তো বলেছেন চোদ্দশো জন তখন সাইদ ইবনে মুসাইব বললেন যে জাবির ভুলে গেছেন আমাকে জাবিরই তো বলেছেন পনেরোশো জন জাবিরি আমাকে বলেছেন পনেরোশো জন তিনি হয়তো এখন ভুলে গেছেন অথবা সন্দেহে পতিত হয়েছেন প্রকৃতপক্ষে আমরা পনেরোশো জনই ছিলাম সেখানে সকলেই বায়াত নিয়েছিলেন কিন্তু একটা লোক শুধু বায়াত নেয়নি সে তার লাল উটের পিছনে লুকিয়েছিল সে ছিল বনু সালামা গুত্রের জাদ ইবনে কায়েস সে এই হুদাই বিয়ার ওই বাহিনী বাহিনীভুক্ত ছিল মদিনা থেকে তাদের সাথে ওই বাহিনীতে গিয়েছিল উমরা করার জন্য ঠিকই কিন্তু সেই বায়াত নেয়নি জাদ ইবনে কায়েস সে তার উটের পিছনে লুকিয়েছিল রাসুল উল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম বলছেন যে এই বায়াতের দোয়ানে যারা অংশ নিয়েছেন তারা সকলেই জান্নাতি এদের কেউ জাহান নামে যাবে না একজন ছাড়া সে হল লাল উটের মালিক লাল উটের মালিক ছাড়া আর কেউ জাহান নামে যাবে না সেই লাল উটের মালিকের কাছে সাহাবারা গেলেন গিয়ে বলেন এই তুমি যাও বায়াত নাও সে তখন তার উটটা হারিয়ে গিয়েছিল পরে তখন উটটা খুঁজতে ছিল তখন সে বলেছে ও তারা বলছিল তুমি বায়াত নাও রাসুল তোমার জন্য দোয়া করবেন সে বলল রাসুলের দোয়ার চেয়ে এখন আমার বেশি প্রয়োজন হলো আমার উটের আমার উটটা হারিয়ে গেছে দোয়ার চেয়ে আমার উটের বেশি প্রয়োজন সে উটের খুঁজে লেগে থাকলো আর বায়াত নিল না এই জাদিবনে কায়েস সম্পর্কে এই সুরায় তবাতে আমি আলোচনা করে এসেছিলাম তাবুকের যুদ্ধেও কিন্তু সে যায়নি সে মুসলমানদেরই অন্তর্ভুক্ত ছিল কিন্তু সে মুনাফিক হুদাই বিয়া পর্যন্ত গিয়েছিল কেমন মুসলমান ছিল কিন্তু সে জাহান্নামি সেখানে সে কি বলেছিল রাসুলকে বলেছিল আমাকে ফিতনায় ফেলবেন না বলা তাপসিন আমাকে ফিতনায় ফেলবেন না আমার বংশের লোকেরা জানে আমি সুন্দরী মেয়ে দেখলে আর ঠিক থাকতে পারি না আর শুনেছি রুম বাহিনীর মধ্যে সুন্দরী মেয়েরা আছে ওই সকল মেয়েদেরকে দেখলে হয়তো আমি তাদের প্রেমে পড়ে যাব তবুক যুদ্ধে গেলে আমি হয়তো এই বিপদ বিপদে পড়ে যাব সেহেতু আমাকে এই বিপদ থেকে আমাদের আমাকে রেহাই দেন অর্থাৎ তবুক যুদ্ধে যাওয়া থেকে আমাকে অব্যাহতি দেন সে যুদ্ধে যেতে চায়নি এই জন্য বাহানা হিসাবে এই কথাটা বলেছিল আল্লাহ বলে দিয়েছেন সে নতুন করে আর কোন ফিতনায় পড়বে সে তো আসলে আল্লাহ ফিল ফিতনাতি সাকাতু সে তো ফিতনার মধ্যে পতিত হয়েই আছে এই জাদ ইবনে কায়েদ ওই বাহিনীতে ছিল হুদাই বিয়ার ওই সন্ধির সময় যে বায়াতের রেদওয়ান হয়েছিল ওই বায়াত সে নেয়নি আর সকলে বায়াত নিয়েছিলেন আর সে ছাড়া আর সকলেই জান্নাতি ওইখানে এই যে বায়াত তারা নিয়েছিলেন ওই বায়াতের সময়ে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে যে বায়াত নিলেন আল্লাহ জানিয়ে দিলেন ইন্নামা ইউবা ইউন আল্লাহ এরা সকলে তো আল্লাহর কাছেই বায়াত নিয়েছে এই চুক্তিটা কার সাথে আল্লাহর সাথে সম্পন্ন করেছে তাদের এই বিক্রি চুক্তিটা কিসের চুক্তি ছিল এটা আজীবন যুদ্ধ করার চুক্তি চুক্তিটা বিভিন্ন বর্ণনার কথাটা বলছি এটা কোন বর্ণনায় আছে যেটা হলো আমরা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করব না এই চুক্তি করেছিলাম শপথ নিয়েছিলাম কে বলেছেন আমরা তো মৃত্যুর উপর চুক্তি করেছিলাম অর্থাৎ যত সময় আমার দেহে প্রাণ আছে তত কম পর্যন্ত এই ময়দান থেকে পালাবো না আমরণ লড়াই করে যাব এই বিষয়ের উপর ছিল এই শপথ এই চুক্তি এই চুক্তিটা তারা করেছিল কার সাথে তো রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের হাতের উপর হাত রেখে করেছিল আর আল্লাহ বলছেন এরা তো এই শপথ করেছে আল্লাহর সাথে তাদের এই বিক্রিটা সম্পন্ন করেছে আল্লাহর সাথে ইয়াদুল্লাহ ফাউকাইদিহিম এদের সকলের হাতের উপর ছিল আল্লাহর হাত কত বড় মর্যাদা তাদের আল্লাহ এখানে নিজের হাতের কথা বলছেন এখন যদি কেউ এখানে আল্লাহর হাত বলতে গিয়ে বলে কুদরতি হাত তাহলে আল্লাহ সম্পর্কে কি সে খারাপ ধারণা পোষণ করলো না মনে করলো আল্লাহ তো হাত হতে পারে না এখন কুদরতি এই কুদরতিটা পাইল কই কোরআন মজিদে বা হাদিসে আল্লাহর এই দেহ অঙ্গগুলোর কথা যে বলা হয়েছে কোথাও তো এই ধরনের কুদরতি শব্দ নাই তাহলে মন গড়া এই একটা কুদরতি শব্দ আবিষ্কার করেছে এটা শয়তানের ওয়াচ ওয়াসা ছাড়া তো নয় শয়তান তার মনের মধ্যে দিয়েছে আল্লাহর কোনো হাত হতে পারে না আল্লাহ বলছেন আল্লাহর হাত আছে কিন্তু সে মনে করে আল্লাহর হাত হতে পারে না এই জন্য লাগে এই যে কুদরতি আল্লাহ বলছেন ইয়াদুল্লাহ আল্লাহর হাত আল্লাহর হাত কেমন আমরা তা কখনো কল্পনা করব না আমরা কল্পনা করব না আল্লাহর হাত কেমন আল্লাহ তার আঙ্গুলের বর্ণনা দিয়েছেন তিনি সমগ্র সাত আসমানকে এক আঙ্গুলের মজে ধরে তিনি ঝাঁকুনি দিবেন পৃথিবীটাকে এক আঙ্গুলের মধ্যে ধরে তিনি ঝাঁকুনি দিবেন আল্লাহ তার হাতের কথা তাই লিখেন আঙ্গুলের কথা বলেছেন আমরা কল্পনা করব না হাতটা কেমন এটা বৈধ নয় এটা জায়েজ নয় আল্লাহ হাত বলেছেন আমরা হাতই বুঝবো এই হাত দ্বারা কি বুঝাচ্ছেন এটা আল্লাহ জানেন ওটা কোন আকৃতি নমুনা বৈশিষ্ট্য এগুলো বুঝা আমার কাজ নয় আমাদের কাজ হলো আল্লাহ বলেছেন আল্লাহর হাত আমরা আল্লাহর হাতই বিশ্বাস করব এখানে কুদরতি মুদ্রতি লাগিয়ে এই ধরনের শয়তানি ওয়াসওয়াসায় এই বাজে কোনো শব্দ আবিষ্কার করে আল্লাহর হাতটাকে আমরা বিকৃত করতে চাইব না আল্লাহর কথাকে আমরা বিকৃত করব না এখানে কুদরতি লাগানোর মাধ্যমে মূলত আল্লাহর আয়াতকে বিকৃত করা হয় আল্লাহ যেইভাবে বলেছেন সেইভাবে এটাকে গ্রহণ করে না কেন আল্লাহ বলেছেন আল্লাহর হাত ফিহীন তাদের সকলের হাতের উপর ছিল এটা যেভাবেই হোক এটা আল্লাহ জানেন আমরা জানি না ফামান নাকাফা ফাইন্নামা ইয়াংকুসু আলা নাফসি যে তার এই চুক্তি থেকে সরে গেল বা এই চুক্তির কোনো একটি অংশ সে বঙ্গ করল অর্থাৎ এই যে বায়াত বায়াত থেকে যদি সে সরে যায় ক্ষতিটা কার তার নিজের সেটা শুধুমাত্র তারই আর কারোর জন্য নয় যে এই বায়াতের কোন একটি শর্ত লঙ্ঘন করে সেই শর্ত লঙ্ঘনের ফলে যে ক্ষতি হওয়ার সেটা তারই হবে আর কারো হবে না এই বায়াত থেকে যদি কেউ সরে যায় সে ধ্বংস প্রাপ্ত হবে সে ক্ষতিগ্রস্ত হবে কোনো একটি অংশ থেকেও যদি সরে যায় যেই পরিমাণে সে সরল সেই পরিমাণে সে বিচ্ছুত হল এটা হতে পারে তার দিন থেকে বিচ্ছুতি পর্যন্ত এই জন্য এই বায়াত আল্লাহর সাথে সম্পন্ন করা বায়াত এই চুক্তি আল্লাহর সাথে চুক্তি যখনই যারাই যখনই চুক্তি করবে সেটা সে আল্লাহর সাথেই চুক্তি মনে করে সেই চুক্তি করবে এই শপথ নিবে এই বায়াত নিবে ওমান আওফা আর যে পূর্ণ করবে ওই বিষয়টা যে আল্লাহর সাথে সে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে শেষ পর্যন্ত আল্লাহ কোথায় বলছেন আল্লাহর সাথে যে ওই বায়াতের চুক্তি করল আল্লাহর সাথে আল্লাহর সাথে সে প্রতিশ্রুতিবদ্ধ হলো আহাদাত যে আল্লাহর সাথে সে প্রতিশ্রুতিবদ্ধ হলো অঙ্গীকারাবদ্ধ হলো চুক্তিবদ্ধ হলো আর সে তার এই চুক্তিটাকে পূর্ণ করল আল্লাহ বলছেন আজরান আজিমা অবশ্যই অচিরেই তাকে বিরাট প্রতিদান দেওয়া হবে যে এই বায়াতের উপর অটল থাকবে এই বায়াতের উপর অটল থেকে মৃত্যুবরণ করবে তাকে বড় ধরনের প্রতিদান দেওয়া হবে বিনিময় দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে এই বায়াতের উপর অটল থাকার অর্থটা কি এখানে তার জীবন যাবে তার সম্পদ যাবে এখানে তার জীবনের ঝুঁকি আছে বিপদ আছে কষ্ট আছে এই পথে তার অনেক যাতনা আছে অনেক লাঞ্ছনা অপমান আছে এই পথে তার যত প্রকারের কষ্ট গাঁত প্রতিঘাত এ সব কিছু সে সবর করে ধৈর্য ধরে এর উপর অটল তাকে চুক্তি থেকে সরে যায় না এই জন্য আল্লাহ তাকে অচিরেই এর উপযুক্ত বিনিময় দেবেন আর বিনিময়টা সাধারণ বিনিময় নয় আজরান আজিমা বড় ধরনের বিনিময় আল্লাহ বিরাট প্রতিদান দেবেন কম দিবেন না সে যতটুকু পাওনা তার এই চুক্তি করার পর সে এর উপর অটল থেকে যেই পরিমাণে সে কষ্ট করেছে ত্যাগ এবং কুরবানি করেছে তার এতটুকু পারিশ্রমিক পাওয়ার কথা কিন্তু আল্লাহ এতটুকু দিবেন না এর চেয়ে অনেক অনেক গুণ বেশি দিবেন আজিম বলে তার সীমা অসীম বোঝানো হয়েছে কি পরিমাণ বেশি দিবেন এটা আল্লাহ জানেন আর কেউ জানে না তো বিরাট প্রতিদান সে আল্লাহ সুবাহ কাছেই সে পাবে আল্লাহ সুবাহ এই যে বায়াত এটা এমন একটা পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে মুসলমানদের জামাতবদ্ধ জীবনকে অটুট রাখা হয় বায়াত না থাকলে জামাতের সেই অটলতা থাকে না অটুট থাকে না বন্ধন সুদৃঢ় হয় না বায়াতের মাধ্যমে জামাতবদ্ধ জীবনের দৃঢ়তা আসে মজবুতি আসে আর এই বায়াত শুধুমাত্র মুসলিম মিল্লাকে জামাতবদ্ধ করার জন্যেই জামাতবদ্ধ হয়ে আল্লাহ দিনের বিজয়ের জন্য যুদ্ধ করবে জামাতবদ্ধ হয়ে তারা এ কাতার বন্দী হবে বাহিনীভুক্ত হবে হয় আল্লাহ দিনের জন্য তারা যুদ্ধ করবে এই উদ্দেশ্যে শুধু জামাতবদ্ধ হওয়া আর জামাতবদ্ধ হওয়ার জন্য এই বায়াত অপরিহার্য ব্যক্তিকেন্দ্রিক বায়াত ইসলামে নাই আমাদের দেশে যে গদ্দিনী সিন প্রথা আছে ব্যক্তিকেন্দ্রিক বায়াত পীর মুরিদির প্রথা এটা ইসলামে নাই কোরআন হাদিসের কোথাও নাই এটা আছে হিন্দুদের ঠাকুর প্রথার মধ্যে হিন্দুদের মধ্যে যে ঠাকুর প্রথা আছে সেই ঠাকুরদের মধ্যে এটা আছে এটা আছে খ্রিস্টান পাদ্রীদের মধ্যে ইহুদি পুরোহিতদের মধ্যে এটা আছে আর বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে এটা আছে ব্যক্তিকেন্দ্রিক এই পীর প্রথা বায়াতের প্রথা যে ব্যক্তিকেন্দ্রিক এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদির কাছ থেকে নেওয়া হয়েছে ইসলাম থেকে নয় যারা ব্যক্তিকেন্দ্রিক বায়াতের মাধ্যমে তারা নিজেদের জীবিকা নির্বাহ করেন একজন পীর হতে পারলে আর পীরের মুরিদ হওয়ার পর যদি কখনো সে খেলাফত পেয়ে যায় সে গিয়ে আবার সেখানে মুড়িদান বানানো শুরু করে দেয় এই ধরনের যে কুপ্রথা একটা বিধান একটা শয়তানি প্রথা মুসলমানদের সমাজে চালু করা হয়েছে এটার উৎপত্তি এই উপমহাদেশের মধ্যে এসেছে হিন্দুদের থেকে এই পীরেরা মূলত হিন্দু ঠাকুরদের অনুসারী বলা হয় যে কি বালো পীর আর মন্দ পীর হকানি পীর এই হকানি বক্কানি কোন পীর নাই পীর বলতে সবগুলোই বাতিল পীর বলতেই সব ভণ্ড যত পীর আছে সব ভণ্ড এই প্রথাগুলো তারা এই বায়াতটাকে তারা ব্যক্তি পর্যায়ে নিয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত করছে নিজের জীবিকার জন্য এটা ব্যবহার করছে মুরিদানরা হাজিয়া তুফা নজর নেয়াজ ব্যাগ বেগার নিয়ে পীরের আস্তানায় হাজির হয় আর পীর তখন বিলাসিতা করে জীবন যাপন করে হিন্দুদের ঠাকুরদের মতো এটা ইসলামে নাই ইসলামে বায়াতটা হল জিহাদের উদ্দেশ্যে যত বায়াত হয়েছে সে বায়াত হয়েছে জিহাদের উদ্দেশ্যে আর জিহাদের উদ্দেশ্যে মুসলমানদের জামাতবদ্ধ করা আর জামাতবদ্ধ থাকার জন্য বায়াতের অপরিহার্যতা বায়াতের মাধ্যমে মুসলমানরা ঐক্যবদ্ধ হয় এক কাতারে সামিল হয় আমিরের কাছে বায়াত নিয়ে সে আমিরের নির্দেশে তারা জেহাদ পরিচালনা করে এই জন্য এই বায়াত রাসুল্লাহ সাল্লু আলাইসালামের মানে বায়াতটা হয়েছিল বায়াতে রেদওয়ান চলায় বসে হুদাই বিয়ায় সেটা ছিল জিহাদের উপর বায়াত সেটা ছিল মৃত্যুর উপর বায়াত আমরণ ময়দানে লড়াই করার বায়াত এই বায়াতটাকে ওই স্পিরিটের উপরই সব সময় আল্লাহ রেখেছেন রাসুল রেখেছেন পরিবর্তী সময়ে খোলা খোলাফায়রা সেদিন আই মুস্তাহ আই মাই মুস্তাহিদিন সলফে সালেহিনগণ বায়াতকে স্পিরিটের উপরে রেখেছেন এটাই প্রকৃত বায়াতের মূল অবস্থা ব্যক্তি কেন্দ্রিক কোনো বায়াত নেই তো আল্লাহ সুবাহান আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা আল্লাহর কোরআন সহিভাবে উপলব্ধি করতে পারি বুঝতে পারি এবং সে অনুযায়ী আমল করতে পারি আমিন কোন প্রশ্ন আমাদের অনেকেই তারপর ওনার শাহাদ গ্রহণের পর আপনার ভাইয়ের আমরা অনেক বাহিরে আছে যারা বায়াত নিছে না বা পাচ্ছে না খুঁজছে তাদের অবস্থা কি কি হবে বায়াতের ব্যাপারটা হলো যে না পাইলেও তো প্রতিনিধিরা আছে বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধিরা আছে সেই প্রতিনিধির মাধ্যমে বায়াত হয় পদ্ধতি তো এভাবেই প্রতিনিধির মাধ্যমে হবে এবং যারা এটা ওই এখন মানে বায়াতভুক্ত হতে পারেনি তারা স্থানীয় প্রতিনিধির মাধ্যমে তারা বায়াত নিবে আমাদের প্রতিনিধির সন্ধান করবে সেখানে প্রতিনিধির মাধ্যমে বায়াত নিবে উপলব্ধি করে নিয়ে কোনো হয়তো ওইটা তাদেরকে জানাতে হবে বুঝাতে হবে ভুক্ত হোক করার জন্য না তাদের তো মনে প্রাণে যদি এর প্রতি আগ্রহ থাকে আর সুযোগ পেল না তখন সে অবস্থা তো আল্লাহ জানেন তাদের তো মনে প্রাণে আছে তারা জামাতবদ্ধ হয়ে সেই জিহাদের পথে তারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে মনে প্রাণ এটা আছে আল্লাহ তাদের অন্তরের খবর জানেন যদি চূড়ান্ত পর্যায়ে চেষ্টা করে সুযোগ না পায় তার অবস্থাটা তো আল্লাহর কাছে জ্ঞাত আছে হ্যাঁ। তারা উপরের পর্যায়ে তারা সদস্য থাকে ওদের বেলাটা যারা এখন মানে শিবিরের কর্মী যারা তাদেরটা এক মনে করবো আমরা তারা তো মূলত তাদের উপর ডিপেন্ড করে কি অনেক কর্মীরা মানে এই পথে আসছে বিশ্বাস করে যেমন আজকে আপনি আমাদেরকে একটা আয়াত দিয়ে আমি আয়াতের দেখা যায় না আমি এমনি কি আমি আপনার তাদের মাঝে কিন্তু এরকম অনেক কর্মী আছে যারা এই তাদের দায়িত্বশীলদের মানে বলতেছি তাদের মানে দেহাদের প্রতি কাজ করা বা দিনের প্রতি কাজ করা তাদের পুরোপুরি কি ইয়ে আছে মানে ইচ্ছা আছে তাদের বেলা কি আমরা কোনো তাদের কি বলবো যে তারা তাদের পাপের কারণে জেলে আছে বা তারা এখন বিষয়টা হলো যে তারা যেহেতু এদেরই দলভুক্ত এদের দলভুক্ত হওয়ার কারণে সে যেহেতু এখানে দলভুক্ত হয়েছে তাদের বক্তব্য তারা শুনেছে তাদেরও বাস বিচার করার যোগ্যতা তাদের আছে তারা বাস বিচার করতে পারে এই যোগ্যতাটা আছে তাদের কাছে তো বিষয়টা পরিষ্কার যে তাদের নেতারা যে বক্তব্যটা রাখে খুলাখুলি রাখে সেখানে হলো তারা গণতন্ত্রের কথা প্রকাশ্য বলে নেতারা গণতন্ত্রের কথাটা প্রকাশ্য বলে আর গণতন্ত্র যে আলাদা একটা মতবাদ আলাদা একটা তন্ত্র তন্ত্র ইজম একই কথা ইজম ইংরেজি বলে ইজম বাংলাতে বলে তন্ত্র বা মতবাদ একই জিনিস তো এটা তো তারা পরিষ্কার ভাবে নেতারা এটা বলে তাদের আদর্শ হলো গণতন্ত্র এরা যদি একটু চিন্তা করে তাহলে গণতন্ত্র যদি আদর্শ হয় তাহলে ইসলামটা কি তারা স্বাভাবিক প্রশ্ন তাদের মধ্যে জাগতে পারত এটা সাধারণ বিবেকের কথা এতটুকু যোগ্যতা কি তাদের নেই তারা এই পার্থক্যটা বুঝতে পারে না আর ইসলাম যদি তারা বলে কিন্তু তাদের নেতারা তো কখনো জিহাদের কথা বলে না বরং তারা জিহাদের বিপক্ষে তাদের অবস্থান তাদের নেতাদের এটা প্রকাশ্য তারা দেখতে পাচ্ছে তারা মূলত জিহাদের বিপক্ষে এদের অবস্থান এটা দেখতে পাচ্ছে আর জিহাদের কথা তারা কখনো বলেও না অথচ তারা কোরআন হাদিসে জিহাদের কথা জানে এরপরও তারা ওই নেতাদেরই অনুসরণ করে সেতু এ থেকে তারা রেহাই পাবে না এতটুকু হতে পারে না বুঝার কারণে তারা যদি বিচ্যুত হয় যখন তাদের মধ্যে সঠিক পথটা পৌঁছে দেওয়া হবে তখন যদি তারা ওইখান থেকে ফিরে আসে তবা করে তাহলে তো তারা মুক্তির পথে ফিরে আসতে পারবে কিন্তু যদি ওটা আঁকড়ে ধরে থাকে তাহলে নেতাদের পরিণতি আর কর্মীদের পরিণতি একই হবে যেমনটি কোরআন মজিদে আল্লাহ বলে দিয়েছেন যে এই অনুসারী সাধারণ যারা এরা বুঝে না নেতাদের অনুসরণ করেছে তারা হাসরের ময়দানে গিয়ে যখন দেখবে নেতারাও জাহান নামি তারাও জাহান নামি তখন আল্লাহর কাছে তারা দোয়া করবে রব্বানা আরিন আল্লাহ মিনাল জিন্নি ইংস আমাদের রব আমাদেরকে ওই সকল নেতাদেরকে দেখিয়ে দিন যাদের অনুসরণ করে আমরা আজ জাহান নামে হলাম তাদেরকে দেখিয়ে দিন আমরা আমাদের পায়ের নিচে পেলে তাদেরকে পিষ্ট করি যাতে করে তারা ভালো করে লাঞ্ছিত হয় কোরআন মসজিদের অন্য জায়গায় এটা বলা হয়েছে আমরা কি অপরাধ করলাম আমরা তো আমাদের বড়দের অনুসরণ মাত্র করেছিলাম আমরা আমাদের মুরব্বী বুজুর্গানে দিন নেতাদেরকে অনুসরণ করেছিলাম তারা আমাদেরকে পদভ্রষ্ট করেছে আমরা তো আসলে দুষ করি নাই সেদিন এগুলো তারা বলবে কিন্তু সেদিন এই কথা বলে রেহাই পাওয়া যাবে না জামাত জামাতভুক্ত করার জন্য করার জন্য কিন্তু যদি কেউ জামাত হারাই অর্থাৎ যদি খেলাফত প্রতিষ্ঠা হয়ে যায় সেক্ষেত্রে বায়াত খেলাফত যে আমি সে নিচ্ছে কিন্তু কেউ যদি বায়াত থেকে দূরে থাকে কিন্তু যে দেশের যে আইন আছে যেভাবে পরিচালিত হচ্ছে কোরআনের শাসন অনুযায়ী সে যদি সেভাবে চলে এবং সে যে বায়াত না নেয় এবং সেও তার উপর যদি মৃত্যু হয় এই বায়াত না নেওয়া অবস্থায় তাহলে সেক্ষেত্রে তার এখন বিষয়টা হলো যখন খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যাবে খেলাফতের কথা বলছো সেখানে তার ব্যক্তি কেন্দ্রিক বায়াতের কোন সুযোগই নাই যিনি খলিফা হবেন এককভাবে তারই বায়াত নিতে হবে আর কোন বায়াত বিচ্ছিন্নভাবে কেউ যদি নেয় তাকে হত্যা করতে হবে ইসলামের বিধান হলো যদি বিচ্ছিন্নভাবে খলিফা থাকা সত্ত্বে কেউ আলাদা কোনো বায়াত দাবি করে তাকে হত্যা করতে হবে এর সুযোগ নাই সে বায়াতটা হবে শুধু একটাই বায়াত হবে শুধুমাত্র একটাই আর দ্বিতীয় হলো যে বলতেছে যে কেউ যদি বায়াত নাই নেয় কিন্তু ইসলামী খেলাফতের আনুগত্য করে পুরাপুরি সম্পূর্ণ মেনে চলে কিন্তু খলিফার কাছে বায়াত নেয়নি এই বিষয়টা অবশ্য রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের বায়াতের মতো নয় যে রাসুল্লাহ সাল্লাহামের কাছ থেকে বায়াত না নেওয়ার কারণে একজন যেমন মুসলিম হতে পারত না এটা এই পর্যায়ে নয় যেমন আলী রাজি আল্লাহ ছয় মাস পরে আবু বকরের বায়াত নিয়েছিলেন এটা ওই পর্যায়ে নয় এখন এক কেউ যদি পরিপূর্ণ এর উপর অটল থাকে আর এই মুসলিম জামার মধ্যে কোনো বিশৃঙ্খলা বিচ্ছিন্নতা না আনে কিন্তু শুধুমাত্র সে বায়াতে নিয়ে কিন্তু বাস্তবে মেনে চলছে সে বায়াতের সেই আনুষ্ঠানিকতা ছাড়া বাকি সবকিছুই সে করে যাচ্ছে মেনে চলছে শুধু এই কারণেই সে জাহান্নামি হবে না শুধু আনুষ্ঠানিকতা না করার কারণেই সে জাহান্নামি হবে না এমনটাই মনে হয় ওই যে আলির যে বায়াতের বিলম্বের কারণে যেহেতু একটা দলিল আছে পরে তিনি দেরিতে হলো বায়াত নিয়েছিলেন ফাতেমা তো মাত্র ছয় মাসের ভিতরে উনি ইন্তেকাল করেছিলেন হ্যাঁ ওই অবস্থায় হ্যাঁ হ্যাঁ না ওই আগে ঠিক আছে আগে তো ওই যে বায়াতের একটা পর্যায় ছিল একটা পর্যায়ে না আসা পর্যন্ত মহাস্কারের অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত বায়াত নেওয়া হতো না তো ওটার একটা প্রয়োজন ছিল ওই সময় পর্যন্ত একটা অবস্থা সামনে রাখা হয়েছিল কিন্তু আমরা এখন তো বায়াতটা আমরা নিচ্ছি আমাদের সাথী সুদি সকলের মানে যারা মনে প্রাণে তারা এই জামাতকে এই তানজিমকে তারা দিনই তানজিম হিসেবে গ্রহণ করে এবং জিহাদের মাধ্যমে আল্লাহ দিনকে বিজয়ী করার জন্য তারা ঐক্যমত্য পোষণ করে তারা সকলেই এর বায়াতের অন্তর্ভুক্ত হবে প্রতিনিধিরা দায়িত্ব মানে হ্যাঁ, হ্যাঁ, প্রতিনিধি প্রতিনিধি হিসেবে তারা পক্ষ থেকে তারা মানে এখানে কি পক্ষ বলতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মানে পক্ষ থেকে আমার তার কাছে তো আলাদা কোনো স্বাধীন বায়াত নাই হ্যাঁ। তো ঠিক আছে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু